কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া আসতে হবে আমার কোলে যতই করো বাহানা আসতে হবে আমার কোলে যতই করো বাহানা কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথাই বেড়া ঘুরিয়া রাস্তা আছে রে দুইটা মন চাহিলে যখন যেটা বারে বারে বলে গেলাম ধরতে হবে একটা রাস্তা আছে রে দুইটা মন চাহিলে যখন যেটা বারে বারে বলে গেলাম ধরতে হবে একটা সিরাতাল মুস্তাকিম সারা মুক্তি তুমি পাবে না সিরাতাল মুস্তাকিম সারা মুক্তি তুমি পাবে না কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া দুনিয়ারি মোহে পড়িয়া আল্লাহকে গেছ ভুলিয়া জানো একদিন যেতে হবে এই দুনিয়ার সব ছাড়িয়া দুনিয়ারি মোহে পড়িয়া আল্লাহকে গেছো ভুলিয়া জানো একদিন যেতে হবে এই দুনিয়ার সব ছাড়িয়া মরার পরে আল্লাহ ছাড়া কাউকে তুমি পাবে না মরার পরে আল্লাহ ছাড়া কাউকে তুমি পাবে না খবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া খবর বলে ডাকিয়া যেথাই বেড়ো ঘুরিয়া এমপি বলো মন্ত্রী বলো মৌত কাউকে ছাড়বে না সব ছাড়িয়া যেতে হবে বুঝেও কেন বুঝো না এমপি বলো মন্ত্রী বলো মৌত কাউকে ছাড়বে না সব ছাড়িয়া যেতে হবে বুঝেও কেন বুঝো না আল কোরআনকে ছেড়ে দিয়ে করছো কত বাহানা আল কোরআনকে ছেড়ে দিয়ে করছো কত বাহানা কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া আসতে হবে আমার কোলে যতই করো বাহানা আসতে হবে আমার কোলে যতই করো বাহানা কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া কবর বলে ডাকিয়া যেথাই বেড়াও ঘুরিয়া